মুহতারাম হাজারাত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান এজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি হবে এটা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমনকি দাগ দিয়ে পর্যন্ত মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন সোজা একটা দাগ দিলেন সে দাগে হাত রেখে বললেন এটা আল্লাহর রাস্তা এ কথার উপরে কোরআনুল করিম থেকে দলিলও পেশ করেছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه এটা হচ্ছে আমার রাস্তা আল্লাহ তারা বলছেন এটা আমার রাস্তা যেটা সোজা সরল সঠিক ফাত্তাবিউহু তোমরা এই এক রাস্তায় অনুসরণ করো এক রাস্তায় চলো সরল রেখায় চলো সরল রেখা কয়টা হয় এরপরে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওই সরল রেখার ডানে বামে আরো অনেকগুলো দাগ দিয়ে বললেন হা দিহি সুবুলুন এ অনেকগুলো রাস্তা সুবুল শায়াতিন এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এগুলো তোমরা অনুসরণ করো না এগুলো শয়তানের পথ শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শৈতন এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান ওত পেতে বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় যখনই কোনো ব্যক্তি আল্লাহর সেই সোজা রাস্তা সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন ওই যে ডানে বামের রাস্তাগুলো বিভিন্ন তরিকা এখানে যে শয়তানগুলো বসে আছে ওরা আহ্বান করে যে এই তরিকায় চলে আসো এই তরিকায় চলে আসো এখানে আসলে তোমরা হেদায়ত পাবে হাদিসটা মেশকাতের তিরিশ নম্বর পৃষ্ঠে আছে আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত পুরো হাদিসটা এরকম عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذه سبيل الله هذا سبيل الله এটা আল্লাহর রাস্তা সোজা একটা দাগ দিয়ে বললেন এটা আল্লাহর রাস্তা ইয়ামিন মানে ডান দিক ডান দিকে কতগুলো দাগ দিলেন অখত্তা কিছু দাগ দিলেন বাম দিকে আর বললেন এগুলো হচ্ছে কতগুলো রাস্তা আলাকুল্লে সাবিল প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান ওত পেতে বসে আছে ইলাইহি ওই রাস্তার দিকে তাদেরকে আহ্বান করে যারা সেরাতে মুস্তাকিমে চলতে চায় এদেরকে শয়তান ওখান থেকে নিয়ে এই বিভ্রান্তিমূলক শয়তানের রাস্তায় প্রবেশ করাতে চায় হাদিসটা মেশকাতের তিরিশ নম্বর পৃষ্ঠায় আহমাদ নাসাই দারিমির থেকে পেশ করেছেন এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও করা وأن هذا صراطي مستقيما فاتبعوه সুবুলা তোমরা ওই শয়তানের রাস্তাগুলোকে অনুসরণ করো না তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তার থেকে দূরে সরিয়ে দিবে আসুন আল্লাহর নবী যে সময় দাগ দিয়ে একেবারে সোজা একটা দাগ দিলেন ওই সময় বর্তমানে প্রচলিত যত রাস্তা যত তরিকা কোন তরিকা ছিল সেই সময় ছিল একটা তরিকা তার নাম ছিল ইসলাম তার নাম ছিল কি বোঝা গেল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন উম্মাদকে দাগ দিয়ে দিয়ে বুঝিয়েছেন সেই সময় যে তরিকা ছিল ওই তরিকাই কামত পর্যন্ত স্রাতে মুস্তাকিম এরপরে যত তরিকা তৈরি হয়েছে যত বড় পীরের নামে হোক যত বড় অলির নামে হোক যাই হোক না কেন সবগুলো শয়তানের রাস্তা এবং প্রত্যেক রাস্তার রাস্তার মুখে মুখে যে শয়তানগুলো সেগুলো হচ্ছে ওই তরিকার যারা হবানকারী তারা এই ফেরকাগুলো তৈরি হয়েছে পরে তার মধ্যে একটা ফেরকা শিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম কোন ফেরকা নিয়ে দুই জমা পর্যন্ত শিয়াদের উপর আলোচনা হয়েছে আজকে শিয়াদের মূল শেষ সমাপনী আলোচনা শিয়াদের মৌলিক আকিদার মধ্যে একটা আকিদা হচ্ছে ইমামত এদের আকিদা হল আল্লাহর রসুল সাল আলাইসাল্লামের পরে বারো জন ইমাম আসবে সেই ইমামদের তালিকাও নাকি আল্লাহ তালা ওহাইয়ের মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়েছেন সে বারো জন ইমাম তালিকা হচ্ছে এরকম এক নম্বরে ইমাম হজরত আলী মর্তুজা রাদি আল্লাহ তালানহু এরপর হজরত আলীর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান এবনে আলী তার হাসান রাজি আল্লাহ তালানহু এরপরে তার ছোট ভাই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহু এরপরে তার পুত্র আলী এবনে হোসাইন ওরফে জয়নুল আবিদিন এরপরে তার পুত্র মোহাম্মদ এবনে আলী ওরফে ইমাম বাকের এরপরে তার পুত্র জাফরে সাদেক এবনে বাকের এরপরে তার পুত্র মুসা কাজেম এবনে জাফর সাদেক এরপরে তার পুত্র আলী রেজা এবনে মুসা কাজেম এরপরে তার পুত্র মোহাম্মদ তাকি ইবনে আলী রেজা ওরফে জাওয়াত এরপরে তার পুত্র আলী নাকি ইবনে মোহাম্মদ তাকি ওরফে হাদি এরপরে তার পুত্র হাসান আসকারি ইবনে আলী নাকি ওরফে জাকি এরপরে তার পুত্র দ্বাদশতম ইমাম সর্বশেষ ইমাম মোহাম্মদ আল মাহদি আল মুন্তাজার ইবনে হাসান আসকারি সেই ইমাম আসল কোরআন নিয়ে সুররামান রায় নামক দ্বীপে লুকায়িত আছেন সর্বশেষে তিনি প্রকাশ পাবেন আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই শিয়াদের কাছে যদি তোমাদের ইমাম সত্যিকার ইমাম হয়ে থাকে দুনিয়ার সমস্ত মানুষ যদি গুমরাহির মধ্যে হয়ে থাকে তাহলে ইমাম সাহেব কেন লুকায়িত আছেন পালাই আছেন কোরআন নিয়ে ইমাম সাহেবকে তো আসতে হবে যদি শিয়াদের ইমাম ছাড়া সব গুমরা হয়ে থাকে আমি জিজ্ঞেস করতে চাই ইমাম হোসাইন যদি কারবালার ময়দানে এজিদকে বাতিল মনে করে সেজন্য লড়াই করে শহীদ হয়েছেন তাহলে তার আগের যারা ছিল তারা সত্য ছিল কারণ তিনি লড়াই করেন না তাদের বিরুদ্ধে এর আগের লোকগুলো যদি বাতিল হতো আবু বকর যদি বাতিল হতো অমর যদি বাতিল হতো ওসমান যদি বাতিল হতো তাহলে অবশ্যই ইমাম হোসাইন যেভাবে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছেন ঠিক তার পিতা আলী রাজি আল্লাহ তানহুও এদের বিরুদ্ধে লড়াই করতেন ইমাম হোসাইন লড়াই করতেন হাসান লড়াই করতেন সাহাবা ইকরাম লড়াই করতেন যখন তারা লড়াই করেন নাই লড়াই করলেন ইয়াজিদের বিরুদ্ধে বোঝা গেল আবু বকর সহি অমর সহি ওসমান সঠিক ছিলেন তারা কোরআন সুন্দর মোতাবেক ছিলেন এজন্য আলী তাদেরকে মান্য করেছেন সুতরাং আজকে যারা ইমাম হোসাই আলীকে যারা আবু বকরকে অমরকে ওসমানকে যারা গালি দেয় তারা আলীর দুশ্মন আবু বকর দুশ্মন ওসমানের দুশ্মন সমস্ত মুসলমানদের দুশ্মন তারা মুসলমান হতে পারে না বারো ইমাম এরপরে আসুন ইমামদের অবস্থা কি ইমামদের সম্পর্কে সে তার আকিদা হচ্ছে আল ইমাম মাসুম ইন্নাল ইমামাত আহাদু মিনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসাম্মিন মুসলিমিন ইমাম উসুলে কাফি শিয়াদের কাছে আমাদের যেমন বুখারি সহি কিতাব শিয়াদের কাছে সহি কিতাব হচ্ছে উসুলে কাফি উসুলে কাফি দুই নাম্বার খণ্ড সাফা নাম্বার পঁচিশ ছাব্বিশ সেখানে পরিষ্কার বলে দিয়েছে ইমামরা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট লোকদের জন্য একটি অঙ্গীকার ইমামত আর অধিকার কারো অধিকার নেই সে তার পরবর্তী সময়ের জন্য মনোনীত ইমাম ছাড়া অন্যের ইমামতকে হস্তান্তর করবে অন্যের কাছে ইমামত হস্তান্তর অধিকার নেই এটা হলো ওদের আকিদা এরপরে লেখছে ইন্নালিল আইম্মাতিনা ওয়াইন্নাল আইম্মাতিনা মাকাম আমাদের এক একজন ইমামের এত বড় মর্যাদা লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা মুরসাল যে পর্যন্ত কোনো একজন নবী রসুল পৌঁছতে পারেন না এমামরা মায়ের পেট থেকে আল্লাহর অলি হয়ে বের হয়ে আসে পীরদের সঙ্গে মিলান পীরদের বই তো লেখা আছে ওদের পীর অলিরা মাঝবান্ডারির বই আছে মতো মোতলাকা বাসায় আছে আমার বইতে লেখা আছে আমার বংশের একটা তেফলে বাচ্চাকে তেফেল আরবিতে লেখছে আবার এক একটা শিশুকে তোমরা আল্লাহর অলি মনে করো তারা মায়ের পেটের থেকে আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করে দেওয়ানবাগি পীরের ওয়েবসাইট দেখেন সেখানে তার পুত্রদের ছবি দিয়ে আছে অমুক আল্লাহর অলি অমুক একটা মরা গেছে ওটার ছবি আছে ওয়েবসাইটে ইন্টারনেটে দেওয়া আছে মাদারজাদ অলি বোঝা গেল পীর যেমন ফার্সি ভাষা এটা যেমন আরবিতে নাই পারস্য থেকে আসছে শিয়াদের ভাষা কি শিয়াদের ভাষা কি বোঝা গেল শিয়াদের যে ভাষা পীরদের সেই একই ভাষা শিয়াদের যে আকিদা পীরদের সেই একই আকিদা পীরেরা মনে করে ইমাম তাদের পীর সাহেব অলিরা মাদারজাদ অলি মাদারজাদ থাকুন ভাষা বলতে পারেন আপনারা মাদার জাত মাদার মানে হল ফার্সিতে মা জাত মানে ভিতরে অলিতে অলি মানে মায়ের পেটের ভিতর থেকে অলি হয়ে জন্মগ্রহণ করে কাদের আকিদা এটা শিয়াদের আকিদা তাদের উসুলে কাফির থেকে প্রমাণ পেশ করা হলো এরপরে লিখেছে এমামগণ পয়গাম্বারদের মতোই আল্লাহর প্রমাণ জমিনে তারা নিষ্পাপ এবং আনুগত্যশীল উসুলে কাফি লিখেছে وأن الإمامة وأن القيامة لا تقوم لله عز وجل على خلقه وأن الحجة لا تقوم لله عز وجل على خلقه إلا بالإمام حتى يعرف উসুল কাফি বলা হচ্ছে যে ইমাম আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয় এরপরে লেখা আছে ইমামগণ পয়গাম্বারদের মতো নিষ্পাপ ইমামরা পয়গাম্বার মতো নিষ্পাপ লেখা আছে আল ইমাম মুতাহার মিন জুনুব ওয়াল মাবরা মিন আল অয়ুব ইমামরা সকল প্রকার গুনাহের থেকে নিষ্পাপ থাকে এবং সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে ওসুলে কাফি সাজেল দেওয়ার প্রথম খণ্ড সাফা নাম্বার দুইশো সাতাশি এরপর লিখেছে গুনের মর্তবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমান এবং অন্য সকল পয়গাম্বারদের ঊর্ধ্বে আল্লাহ বাঁচাইছে যে নবীর উপরে নিয়ে যায় নাই আমরা কত সৌভাগ্যশীল যে ওরা এই কথা বলে নাই যে নবীর চেয়ে বড় এখানে বলেছে ইমামগুনের মর্যাদা রাসুল সাল্লাহ সাল্লামের সমান এটা শেখ সাদিও বলে নাই এই জন্য ওরা শেখ সাদিকে বলে শেখ সাদিকে আপনারা কি বলেন শেখ সাদি সুন্নি ছিল শিয়া ছিল তার কথা থেকে বোঝা যায় আপনি তার কিতাব পড়েন গুলিস্তা বুস্তা কিতাব লেখা আছে আবু বকর ওমর সম্পর্কে প্রশংসামূলক কথা আছে কাজী শেখ সাদি ইরানের হলি শিয়া না শেখ সাদিও লিখেছেন বাদাজ খোদা লাউমকুনুসানাউ কামা কান হক্কুহু হে নবী আপনার প্রশংসা যেভাবে করা উচিত ছিল আমার পক্ষে সম্ভব নয় তবে একটা কথা বলে দিচ্ছি বাদাজ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসন তা তোমার জন্য সুন্দর কথা বলেছে যদিও আল্লাহর পরে কথাটা তুলনামূলক হয় এটাও আপত্তিকর কথা তারপর আমরা বলি যেহেতু এটা বুঝাবার জন্য সে বলেছে কারণ আল্লাহর পরে এ কথার মধ্যে একটু সমস্যা আছে যদি বলেন যে হুজুরের পরই ওনার স্থান তার মানে হুজুরের সাথে মূল বিষয়ে সমান পরিমাণে বেশ কম এটাকে বলা হয় অমুকের পরে তুলনামূলক কম দুইজন জিনিস দুইটা জিনিস যদি মৌলিক বিষয়ে এক হয় পরিমাণে বেশ কম হয় তো সেটাকে বুঝাবার জন্য বলা হয় যে এইটার পরে এইটার স্থান আর যদি দুইটা জিনিস এমন হয় যার মধ্যে কোনো তুলনাই হয় না সেখানে এই কথা চলতে পারে না আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কোন তুলনা আছে আল্লাহ হচ্ছেন কে খালেক রাসুল হচ্ছেন কি মখলুক আল্লাহ হচ্ছেন মাহবুদ রাসুল হচ্ছেন কি কাজে কোন তুলনাই করা যেতে পারে না তারপরে বুঝাবার জন্যই বলেছেন যে আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কার রসুল পাক সাল্লামের রসুল আকরাম সাল্লামের এরা লিখেছে এখানে যে আল্লাহর রসুল সাল্লামের যে মর্যাদা এমামরা সেই একই মর্যাদা এখানেও সুফিদের আমের আলোচনা নিয়ে আসবো সেখানে আছে সুফিরাও ভাবে এমাম যেমন সরাসরি আল্লাহর থেকে এলেম পায় এরকম ভাবে আমাদের দেশের যারা আল্লাহর অলি তথাকথিত পীর সাহেবরাও এদের কাশ্প খোলা এরা আরস কুর্সি লৌহ কলম পর্যন্ত দেখতে পায় এরা পলাপলি খেলায় আরসের তলে গিয়ে হাসান বসরি রাবেয়া বসরিকে খুঁজেই পায় না দুনিয়ায় কোথাও পরে যখন দেখা হলো জিজ্ঞেস করে তোমাকে খুঁজে পাই না কোথায় ছিলা পাইবা কোথায় আমি তো আল্লাহর আরসের পায়ার তলিকে গেছিলাম আল্লাহর নবী যখন মেয়েরাজে গেলেন প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হয়েছে কে তুমি জিব্রাইল কে তোমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহাম তাকে ডাকা হয়েছে হ্যাঁ ডাকা হয়েছে এরপরে দরজা খোলা হয়েছে মার হাবা বলা হয়েছে তারপর দরজা খোলা হয়েছে আল্লাহর নবীর মেয়েরাজে যাওয়ার জন্য আসমানের দরজা খুলতে হয়েছে আর ওদের আল্লাহর আরো শুনতে কি লাগে না একটা ফরিং এর মতো লাভ দিয়ে চলে যায় পাওয়ারফুল ফরিং এরপরে এখানে লিখেছে ওরা বলে যে অলিরা ডাইরেক্ট আল্লাহর থেকে কি হয় ওহি পায় যেভাবে নবীরা ওহি পেতেন কার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে আর এরা ওহি পায় কার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহর থেকে নবীদের নবুয়ত্ব বন্ধ হয়ে যাবে কিন্তু অলিদের বেলায় কখনো কি হয় না বন্ধ হয় না নবীরা শুধু এলমে জাহের শরিয়াত জানেন আর অলিরা এলমে বাতেনও জানেন কিছু দলিল আসের উপরে দলিল তাকে বলে থেকে এইভাবে নবীদেরকে ওরা ছোট করেছে এবং কথায়ও বলে পীর পয়গাম্বার আগে পীর তারপরে কি পীর পয়গাম্বার মিলে ইদুর একসাথে এই পীর পয়গাম্বারকে এক স্তরে আনা এটা কাদের কাজ শিয়াদের কাজ এরপরে আছে ইমামগুন যা ইচ্ছা হালাল অথবা হারাম করার ক্ষমতা রাখেন এগুলো সবটা দলিল আছে শিয়াদের যে বলা আছে আল্লাহ তাবারাক তাআলা মুনফারেদান ইয়াজাল মুনফারিদান ثم خلق محمد وعليا মোহাম্মদ সাল্লাহাম সৃষ্টি করেছেন তারপরে আলীকে সৃষ্টি করেছেন একা ছিলেন তারপরে সৃষ্টি করে করে এরপর এক হাজার বছর ছিলেন তারপরে অন্যান্য মাকলুক সৃষ্টি করেছেন সেই বিষয়গুলো লিখে এনে বলেছে যে অফবাদা উমুর হাইলাইহিম কিছু ইমাম তৈরি করেছেন সেই ইমামদের উপরে আল্লাহ তারা সমস্ত উমুরকে ন্যস্ত করেছেন ফাহুম ইউহেল্লুন আমা ইয়াশাউন তারা যা ইচ্ছা হালাল করতে পারেন অয়ুহার রিমুন আমা তারা যা ইচ্ছা হারাম করতে পারেন ওয়ালাই ইয়াশা আল্লাহ তাবারকা তাআলা তবে তারা যেটা চান ওটা আল্লাহ তালার ইচ্ছার অধীনে এতটুকু কথা আবার লেখছে আল্লাহর ইচ্ছার অধীনে উসুলে কাফি দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার তিনশো ছাব্বিশ এরপরে লিখেছে যে ইমাম ব্যতীত দুনিয়া কায়েম থাকতে পারে না ইমাম লাগবে এটা আমরাও বলি যে ইমাম মানে মুসলিমদের খলিফা মুসলিমদের যে ইমাম থাকবে এটা নিয়ে গেছে শিয়ারা ইমামের মধ্যে ইমামতে মাসুমা এবার লিখেছে গুণ অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল ইন্নাল আইম্মাতা আলাইহিমুসালাম ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন ওয়া আন্নাহু লা ইয়াখফা আলাইহিম শাইয়ুম মিন সালাওয়াতিল্লাহি আলাইহিম আল্লাহ তাআলার যা কিছু আছে ইমামদের কাছে কিছুই গোপন থাকে না ইমামরা সব জানে আল্লাহর নবী আলেমুল গায়েব না এর উপরে কোরআনের যথেষ্ট আয়াত আছে আর এখানে অলিদেরকে বানিয়ে দিল কি এর এখানে শিয়াদের ইমামদেরকে ইমামরা সব জানে মা কানা মা ইয়াকুন যা ঘটে গেছে এবং যা কেমত পর্যন্ত ঘটবে সবকিছু তারা জানে একই বক্তব্য আমাদের পিসাদের কাছে যান না আপনাকে দেখা মাত্র সব বলে দিবে কি হয়ে গেছে কি হচ্ছে গরু কোন জায়গা থেকে রওনা হলো তাও বলে দিবে এইভাবে ইমামগণের জন্য কোরআন ছাড়াও জ্ঞানের অন্যান্য অত্যাশ্চর্য সূত্র রয়েছে জ্ঞানের ভিন্ন সুরত আছে মানে গোপন এলেম এটা আল্লাহর নবী এদেরকে গোপনে দিয়ে গেছেন আলীকে রাজি আল্লাহ তালানহু আলী দিয়ে গেছেন আরেকজনকে এভাবে কেয়ামত পর্যন্ত ওদের বারো ইমাম পর্যন্ত চলতে থাকবে গোপন দিলেন এই এলেম কোন শরিয়াতের আলেমরা জানে না মারেফাতি পীরেরা কি বলে একই কথা বলে সবটা মিলে আছে শিয়াদের কাকিদেগুলো এবং এই যে বইটার ফটোকপি এটা আমার সামনে আছে কয়েকটা বই থেকে নেওয়া এগুলো এদেশের সব আলেমদের কাছে গ্রহণযোগ্য কারণ ছাপছেও এটা একটা আছে ভ্রান্ত ইসলামে আকিদা ভ্রান্ত মতবাদ ওটার মধ্যে এটা আছে তার ফটোগ্রাফ আমার সামনে আছে তো ওখানে ওইগুলো লিখেছে কাজে এইটার ব্যাপারে সব আলেমরা একমত এখন যা বলছি শিয়াদের ব্যাপারে কিন্তু যখন আপনি বলবেন যে শিয়াদের সঙ্গে তোমারও মিল আছে তো না না আমরা করলে এটা ভুল না শিয়াদেরটা ভুল আমরা যদি এগুলো করি এই আকিদা পোষণ করি এটা ভুল না তবে শিয়ারা করলে কি হবে বেদাত যদি মাঝবান্ডারি করে তাহলে বেদাত বেদাত যদি সুরেশ্বরী করে তাহলে বেদাত তবে আমাদের হকানি পীর সাবরা করলে কি হবে না বেদাত হবে না তো এখানে বলা আছে যে সে সেখানে লিখেছে যে গুণের কাছে গোপন এলেম আছে যে এলেমটা অর্থাৎ অহির এলেম ছাড়াও ভিন্ন এলেম আছে এলমে বাতেন যে এলেমটা শুধুমাত্র এরাই জানে এখানে আসছে একটা হাদিস ওদের কেতাবের হাদিস যে জাফরের কাছে জিজ্ঞেস করলো যে বলল যে ওয়াইন্দানা আজ জাফর আমাদের কাছে জাফর আছে কালা বেআম বলা হচ্ছে ওমা ইউদ্রিহিম্মা জাফর জাফর কি জিনিস কালা বেআন মিন আদাম এটা চামড়ার একটা বর্তন ফিহি ইলমুন নবীন ওয়াল ওয়াসিয়িন ওয়া ইলমুল ওলামা ইল্লাদিন মাদাম মিন বনি এটার মধ্যে সমস্ত নবীদের এলেম আছে সমস্ত ওসিদের এলেম আছে এবং পূর্বের যত নবী গেছে সমস্ত লোকদের এলেমের মধ্যে সংরক্ষিত আছে এরপরে ফাতেমা রাজিল্লার কাছে একটা মোসাফ ছিল সে মোসাফ আছে এগুলো উসুলে কাফি জেলদে দেওয়াল সাফা নাম্বার তিনশো থেকে নিয়ে তিনশো পর্যন্ত এরপরে বলা হয়েছে ইমামগণের এমন জ্ঞান আছে যা ফেরেস্তা ও নবীগণেরও নাই ফেরেস্তারও নাই নবীগণেরও নাই কারণ তারা তো সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত কাজে এদের আবার এই জ্ঞান নবীদের কাছে আসবে থেকে নবীরা তো এলমে জাহের জানেন খালি নওয়াজ জালেক বলেছে سألت أبي عبد الله عبد الله السلام قال عليه السلام قال এল মাইনে আল্লাহর কাছে দুই প্রকার এলেম আছে আজহার আলাইহে আম্বিয়াহু এক প্রকার এলেম যা নবী এবং তাদেরকে জানিয়েছেন আর এক প্রকার এলেম যা নবী এবং ফেরেস্তাদেরকে জানান নাই এটা শুধু ইমামদেরকে দিয়েছেন এরপরে প্রত্যেক জুমার রাত্রিতে ইমামগণের মেরাজ হয় আল্লাহ তারা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছেন আল্লাহর নবীর সারা জীবনে মেয়েরাজ হয়েছে কয়বার আর শিয়ার ইমামদের মেয়েরাজ হয় কয়বার প্রত্যেক সপ্তাহে একবার প্রতি জুমার রাত্রে শুক্রবারের আগের রাত্রা বৃহস্পতিবার দিবগত রাত্রে তার মেয়েরাজ হয় এমামগণের প্রতি প্রতি বছরের সবে কদরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয় যা ফেরেস্তা ও রুহ নিয়ে আসেন এর উপর দলিল বেশ করছে কতগুলো এমামগণ তাদের মৃত্যুর সময়ও জানেন ও তাদের মৃত্যু তাদের ইচ্ছাধীন থাকে ইমামদের মৃত্যু ইমামদের ইচ্ছার অধীনে থাকে তারা চাইলে মরবে নইলে ফেরেস তাদের যান কবচ করবে না এমামগণের সামনেও মানুষের দিবাত রাত্রির আমল পেশ হয় মানুষের আমল খালি নবীর সামনে পেশ হয় না ইমামগণের সামনেও পেশ করা হয় একটা আদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতি বৃহস্পতিবারে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয় কিন্তু এখানে আছে প্রতি বৃহস্পতিবারে এদের ইমামদের কাছে আমল পেশ করা হয় এমামগণ কেয়ামতের দিন সমসাময়িক লোকদের জন্য সাক্ষ্য দিবেন এমাম সাহেবরা সাক্ষী দলিল আছে কোরআন আয়াত দলিল পেশ করেছে ওরা বিভিন্ন আয়াতের অর্থ বিকৃতি করে এমাম গুণের আনুগত্য করা ফরজ এমাম দ্বারা আনুগত্য করা কি আর পীরেরা বলে পীর সাহেবের মরিদের কাছে পীরে আনুগত্য করা কি ফরজ পীর ধরা ফরজ মিল আছে খালি পার্থক্য ওটার নাম হলে ইমাম এটার নাম কি পীর এতটুকু পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই দলিল আছে হ্যাঁ এরকম ভাবে এগুলো সবগুলো দলিল আছে এখানে তাদের কিতাব থেকে ইমামগণের ইমামত নবুয়ত ও রেসালাত স্বীকার করা এবং তাদের প্রতি ইমান বিশ্বাস স্থাপন করা নাজাতের জন্য শর্ত এছাড়া নাজাত পাওয়া যাবে না লিখেছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং পরবর্তী সমস্ত ইমামদেরকে না চিনবে অতক্ষণ পর্যন্ত একজন লোক মমিন হতে পারে না উসুলে কাফি জেলদ আব্বাল সাফা নাম্বার দুইশো পঞ্চান্ন এইরকম ভাবে আরো লিখেছে ইমামত ইমামগণের প্রতি বিশ্বাস স্থাপন ও তা প্রচার আদেশ ও পয়গাম্বর সকল ঐশী গ্রন্থের মাধ্যমে এসেছে আরো অনেকগুলো বিষয় আছে ইমামগণ দুনিয়া আখেরাতের মালিক এবং তারা যাকে ইচ্ছা দেন ও ক্ষমা করেন পুরা দুনিয়ার মালিক ইমামগণ সুবিধের কাছেও যান তারাও বলে যে পুরা বুজুর্গি কি আল্লাহ তারা ভাগ করে দিয়েছেন এক এক এলাকার গাউস আছে কুতুব আছে আবদাল আছে এরা এলেমগুলো ভাগ করে নিয়েছেন এবং এরা যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ তালার থেকে সন্তান চিনেই নিয়ে আসেন আল্লাহ কারো কাউকে মারলে পরে কি জীবিত করে দেন এই ক্ষমতা ওনাদের আছে তারা এগুলোর মালিক এটা সুফিদের বইতে আছে এমনকি আর নাম বললি তো ঝামেলা লাগে চরমানের বইতেও আছে চরমানের বইতেও আছে এক লোক এক বাচ্চা মারা গেছে তো বাচ্চা নিয়ে লোকটা কানতেছে নাতি কারণ ওইখান দিয়ে যাইতেছিল এক বুজুর্গ জিজ্ঞেস করলো যে তুমি কাঁদছো কেন আপনার কাছে বলে লাভ কি আমার একটা বারো বছর একটা নাতি ছেলে ছিল তাকে আল্লাহ তারা নিয়ে গেছেন সে একটা বারো বছরের নাতি রেখে যায় সেই বারো বছরের নাতি কোন একটা গাবি লালন পালন করে আমাকে দুগ্ধবান করে জীবিত রেখেছিল এখন হুজুর তার লাশ আমার সামনে দেখিতে পাচ্ছেন হুজুর বলিলেন কি সত্য বলে হ্যাঁ সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন এই ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে দাঁড়িয়ে গেল তার দাদি করে নিলেন তুমি তো মরে গেছিলে কেমনে জীবিত হলে আমাকে এই বুজুর্গ সাহেব জীবিত করিয়াছেন এই খবর খাটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হলো তিনি বলিলেন আপনি এই ছেলেটাকে কেমনে জীবিত করলেন বুজুর্গ সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলিলেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাকেও নিয়ে গেল ছিল একটা নাতি বারো বছরের যে কোন রকম একটা গাভী লালন পালন করে খাওয়াই বাঁচাই রাখতো তাকেও নিয়ে গেল এই জন্য মাবুদের দরবার থেকে আমি জোর পূর্বক হুটা ছিনে নিয়ে আসছি চরমনাই পেরের বই চরমনাই পেরের বই ভেদে মারেফাত ভেদে মারেফাত বইয়ের নাম কি চরমনায় দরবার থেকে কিনেন গিয়া আমার কাছে একটা দেখা দরকার নাই চরমনের দরবারে বই পাওয়া যায় এখন নতুন করে ছাপছে এরপরে বাংলা বাজার যাবেন ইসলামী টাওয়ার একটা বিল্ডিং এর নাম আছে ওখানে অনেকগুলো লাইব্রেরি আছে তার মধ্যে একটা লাইব্রেরি আছে আলে শাহ প্রকাশনী ওইখান থেকে বইটা কিনবেন ওদের লাইব্রেরি থেকে লাইব্রেরি করবে আমরা লিখি নাই বা পাইছে কই ওইখান থেকে কিনে বেদে মারেফাদের পনেরো নাম্বার পৃষ্ঠা খুলবেন যদি এই ঘটনা না পান আগামী শুক্রবার দাঁড়াই যাবেন সে পাই নাই এবং ওদের ছেড়ে চলে যাবে এখান থেকে কার বই এলো হকানি পীর সবচেয়ে ভালো যেটাকে বলা হয় এর ওই বইতে লেখা ওনার আরেক বইতে লেখা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ মাওয়াজে সাকিয়া পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা যদি কেউ চ্যালেঞ্জ করেন বই আমার বাসায় আছে বাসারটা যদি বিশ্বাস না হয় ওদের লাইব্রেরি থেকে কিনেন চরমনায় মাহফিলে যান অথবা বাংলা বাজার যান আলে সাহাক প্রকাশনী থেকে কিনেন মাওয়াজে সাকিয়া এই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা লেখা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ এরপর ওই পৃষ্ঠার নিচে লেখা আছে কারণ দুইজন পীর হয় এবং উর্দুতে লিখেছে যে দো পীর দো ডানা পাকারকে ভেস্ট মে লে জায়গা কুই হরজ নেহি কারো যদি দুইজন পীর থাকে বাংলা অনুবাদ করেছে আবার কারো যদি দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে ভেস্ট নিয়ে যাবে কোনো অসুবিধা নাই কার বই চরমাই পীরের বই বইয়ের নাম হচ্ছে মাওয়াজে সাকিয়া কত নম্বর পৃষ্ঠা পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা কারো সন্দেহ যদি হয় ওই বিনে বই কিনে তারপরে দেখো না পাইলে আগামী শুক্রবার দাঁড়িয়ে যাও এসে বই নিয়ে যে বই পাইছে কিন্তু আবার ওই কথা পাই নাই আর যদি থাকে তাহলে তবা করো ফরজ বিধান দেওয়ার মালিক কে ফরজ বিধান দেওয়ার মালিক কোন পীর নয় দুই ডানা ধরে বেহেস্তে নেওয়ার কোন অধিকার কারণ নেই আল্লাহর নবী সাল্লাম মুসলিম হিসেবে সহি হাদিসে বলেছেন ইয়া ফাতেমা হ্যাঁ ফাতেমা দুনিয়ার যদি কোনো কিছু চাওয়ার থেকে চাও জান্নাতে আমি তোমাকে নিতে পারবো না জাহান নামের আজাব থেকে আমি তোমাকে ছাড়াতে পারবো না নিজেকে বাঁচার ব্যবস্থা নিজে করো কে বলেছেন মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাহাম সাল্লাম নিজের চাচাকে বলেছেন চাচা লাইল্লাহ বলো এছাড়া আমি তোমাকে দাদা তোমাকে মুক্তি করতে পারবো না তোমার জন্য সুপারিশ করতে পারবো না আগে তুমি তাওহিদের কথা লাইল্লাহ স্বীকার করো আল্লাহর নবী যেখানে বললেন যে আমি কাউকে নিতে পারবো না আর সেখানে এরা কি করবে দুই পেরে দুই ডানা ধরে ভেসতে নিয়ে যাবে চারজন তো সুবিধা আরো ভালো দুই পেরে দুই হাত ধরবে দুই পেরে আর দুই পেরে দুই ঠাং ধরবে একটা ব্যাঙ্গের মতো ভেসতে পাঠাই দিবে কি সুন্দর কথা বলছিলাম যে বিষয়টা এরকম আরো অনেক কাহিনী আছে আপনার ওই বইগুলো এখন পড়লে বুঝবেন যে কত সিরিক ওর মধ্যে আছে কত বেদাত ওর মধ্যে আছে ওই বইয়ের প্রত্যেকটা বইতে লেখা আছে বেদে মারে ভাদে শুরুতে মাওয়াজ ইসাকের ভিতরে লেখা আছে তরিকা তো একশো ছাব্বিশটা ওই তরিকার মধ্যে সবচেয়ে মোলাক্ষাস তরিকা হচ্ছে ওই তরিকা যার মধ্যে তোমরা আছো মুরিদদেরকে বলতেছে মানে তোমরা যেটা আছো ওইটা ভালো তরিকা শর্টকাট তরিকা ওইটা হচ্ছে তিস্তিয়া সাবেরিয়া তরিকা কি তরিকা আমি জিজ্ঞেস করতে চাই কিতাবে আছে একশো ছাব্বিশ তরিকা এটা কোন কিতাবে একশো ছাব্বিশ তরিকা লিখেছে কোরআনে বোহারিতে মুসলিমে তিরমিজিতে হাদাসাইতে মুস্তাদে হামদে হাদিসের কোন কিতাবে লিখেছে একশো ছাব্বিশটা তরিকা আর তার মধ্যে শর্টকাট তরিকা পাইয়ে গেল তুমি তিস্তা সাবেরিয়া বোঝা গেল এই সব হাদিসের কোনো কিতাবে নাই তাপসিরে কোনো কিতাবে নাই তবে থাকলে অবশ্যই আছে শয়তানের ডায়েরিতে ওই যে আল্লাহ সাবিল মিনহা দাগ দিলেন সেই দাগের মধ্যে এই তরিকে থাকতে পারে এছাড়া আমার জানা মতে সহি কোনো হাদিসের কিতাবে সহি কোনো তাফসির কিতাবে এই একশো ছাব্বিশ তরিকা কোনো কিতাবে লেখে নেয় শর্টকাট তরিকা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলি যে শর্টকাট তরিকা কি আল্লাহ রসুলের সাদ করেছেন মেসকাট হাদিসটা আছে বাবুল স্বামীর ভিতরে কুল্লু উম্মতি এত খুলুনাল জান্না ইল্লামান আবা আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে খালি আবা যারা তারা ছাড়া বলেন আবা কারা কেলা আমাইয়া আবা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য করল না সে জাহান নামে যাবে সেই আবার পরিষ্কার হয়ে গেল সোজা রাস্তা কার তরিকা আল্লাহ রসুলের তরিকা আল্লাহ রসুলের তরিকা মানবো না চিস্তিয়া সাবরিয়া কাদরিয়া মানবো কোনটা মানবো কে অধিকার দিয়েছে ইসলামে তরিকা তৈরি করার জন্য আল্লাহর নবী যেদিন সোজা দাগ দিয়েছিলেন সেই সময় কি চিস্তিয়া কাদিয়া ছিল নকশাবন দিয়েছিল সাবেরিয়া ছিল এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা জীবিত ছিল তাদের জন্ম হয়েছিল তাদের বাপ দাদার জন্ম হয়েছিল কারো জন্ম হয় না এই বোঝা গেল সব তরিকার জন্ম হয়েছে পরবর্তীতে আমরা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় যে ইসলাম ছিল যেই তরিকা ছিল সেই তরিকা মানব না পরবর্তীতে তৈরি কৃত তরিকা মানবো এই জন্য এখানে শিয়াদের সাথে হুবহু মিলাচ্ছে শিয়ারা বলে ইমাম গনেকে জান্নাত ও দোজকের মালিক বানিয়ে দেওয়া হয়েছে তারা যাকে ইচ্ছা জান্নাত দিবে যাকে ইচ্ছা কি করবে মালিক তারা রুহু চিনেই নিয়ে আসছে মাবুদে আন্দাজ নাই কি প্রশ্ন আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি সব কাজ করি পরিমিত ভাবে আন্দাজের উপর একটা সুরা আছে ইন্না আংজালনা ফিলাইলাতিল কদর ওই কদরের এক মানে হচ্ছে আন্দাজ কোরআনে কয়েক জায়গা আছে কুল্লা সাইনে খলাক না হবে কাদার অকুল্লা সাইন খলাক না হবে কদর আমি সব কাজগুলো করি পরিমিত ভাবে আন্দাজ মতো আর একে মাহবুদের আন্দাজ নাই আল্লাহকে যদি কোনো ব্যক্তি বলে আন্দাজ না তার ইমান থাকবে এরপরে লিখেছে সাহাবাদের সম্পর্কে তারা যেটা আমি আগে আলোচনা এনেছি গত জমাতে সাহাবিদের সম্পর্কে আলোচনা করেছিলাম সাহাবিদের গালি গালাজ করা সে একটা মূল কাজ এরপরে ওদের আরেকটা কাজ আছে আরেকটা কাজ হলো মোতা নেকাহে মোতা মোতাবিয়া হলো যেটা জাহিলি যুগে ছিল ইসলামে তো সব কাজগুলো একসাথে হারাম করা হয় নাই মদ কি একদিন হারাম হয়েছিল একদিন হারাম হয় না আমি এটা আলোচনা করেছি আগে মদ যেভাবে পর্যায়ক্রমে হারাম হয়েছে ঠিক এরকম ভাবে জাহিলি যুগের অনেক রসম আস্তে আস্তে পর্যায়ক্রমে হারাম হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মোতা একটা কি মোতাবিয়া হলো আপনি কোথাও গেলেন এখন আপনার দরকার একটা মেয়ে লোকের আপনি ওর দশ হাজার টাকা দিয়ে কনটাকে বিয়ে করলেন একদিনের জন্য অ্যাপার্টমেন্ট চলে আসলেন ওর কেমন চলে গেল এটার নাম কি মোতাবিয়া শিয়াদের কাছে এই মোতাবিয়া খালি জায়েজ না এই মোতাবিয়া যে করবে এরপরে দুই গোসল করে প্রত্যেক ফোটায় ফোটায় দশটা নেকি ভাবে দশটা গুণাবাব হবে এবং যদি এর দ্বারা কোনো বাচ্চা হয় সে বাচ্চা বিনে সব জানা চলে যাবে এরকম কতগুলো হাদিস তৈরি করেছে মোতানিকা নেকামতাকে জায়েজ করে তারা জেনার রাস্তা খুলে দিয়েছে এই জন্য শিয়ারা যদিও বোরকা পরে তারপরে কি আছে জেনাকে বৈধ করে তারপর জেনা করে ওদের ইমামরা কতজন করে আল্লাহ জানে কারণ ফজিলতের কাজ তো এগুলো এক একজন ইমাম মনে হয় কমপক্ষে পনেরো বিশ করে মোতাবিয়া করে কারণ যতটা মোতাবিয়া করবে ততটা জানা পাওয়া যাবে এই সমস্ত জাল হাদিস তৈরি করে ইসলামের বদনাম করছে এরা এরপরে এদের কাজ হচ্ছে কোরআন আসল কোরআন নাই কোরআন আসল কোরআন নিয়ে ইমামে গায়েব ওই যে শেষ ইমাম সে সুররামান রায় দ্বীপে লুকায়িত আছেন এরপরে তিনি আসবেন যখন ইমাম আর ইসারা আসার সময় আসবে তখন উনি বের হবেন এর আগে উনি লুকাইতে থাকবেন কেমন ইমাম কেমন ইমাম যখন দুনিয়ার ওনার মুরিদরা সব শেষ হয়ে যাচ্ছে কুফুরিতে লিপ্ত হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এহুদি খ্রিস্টান মুসলমানদের হত্যা করছে তখন ইমাম সাহেব বসে আছেন কোথায় সুররামান রায় দ্বীপে উনি বের হবেন আসলাম আসলে বের আগে ভয় পাচ্ছেন মনে হয় এইভাবে ওদের বক্তব্য হল যে গান বাজনা এগুলো ওদের কাছে জায়েজ দেখবেন শিয়ারা ওই যে নাচা গাড়ি করে মাতম করে এই মাতম করা গান বাজনা করা এসবগুলো এদের একটা বড় বিশ্বাস কোরআনের মধ্যে ওরা বলছে একটা সুরা ছিল সুরাতুল বেলায়াত সাত আয়াত বিশিষ্ট সুরা ফাতে যেরকম এরকম একটা সুরা ছিল সেই সুরাটাও আছে তাদের কিতাব থেকে আনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি ওয়া বিল ওয়ালিয়্যি আল্লাযীনা বাসনাহুমা ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দিন ওয়া আম্মাল আলিমুল খাবীর ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম والذين إذا تليت عليهم آياتنا كانوا بآياتنا مكذبين إن لهم في جهنم مقاما عظيما এরকম একটা সূরা এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বিলায়াত সূরাতুল মানে অলি ওই যে আলিদের তারা অলি বলে এইটা ওর উপর একটা সুরা তাদের আছে আপনি এইখানে যাবেন কালচারাল অফিসে পনেরো নম্বরে ওখানে একটা অভিযোগ ওখানে একজন আজান হচ্ছিল ওদের সে আজানের মধ্যে আজান হয় কি আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লার পরে আশাহাদু আন্না আলিয়ান অলিউল্লাহ আজান তারা এখনো দায়ী রানে এইভাবে আলী রাজি আল্লাহ তালা আনহুকে মহাব্বত করার নাম দিয়ে তারা ইসলামের মধ্যে এই শিরিকগুলো ঢুকিয়েছে এদের আরেকটা আকিদ হল তাকেইয়া মানে যখন কোন সুন্নিদের সঙ্গে চলবে তখন তারা নিজেকে সুন্নি বলে প্রকাশ করে আমি শিয়া না এরকম মিথ্যা কথা বলবে এটাকে বলে তাকিয়া প্রকাশ করবে না এইভাবে তারা মানুষের মধ্যে ঢুকে পড়বে এটাকে বলে তাকিয়া মিথ্যা কথা বলা তাকিয়ার যায় ওদের কাছে এবং এটার উপর দলিল পেশ করে উসুলে কাফি তৃতীয় নম্বর খন্ডের সাফা নাম্বার তিনশো সাথে এই তাকিয়ের উপর আলোচনা আছে এরপরে এরপর হাদিস তৈরি করেছে আবু জাফর থেকে জাফরের সাদেক বলে যাকে যার নাম আমি আগে বলেছি তার থেকে হাদিস তৈরি করেছে উনি বলেছেন আর তাকিয়ে তুমিন দিনই অদিন আবাই ওলা ইমান আলিমাল্লাহ তাকিয়ে তালাহু তাকিয়া হচ্ছে আমার ধর্ম আমার আব্বাদের ধর্ম এবং যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তির কোনো ইমান নাই তাকে মানে ওই যে মিথ্যা কথা বলা এটা ওনার নামে জাল হাদিস তৈরি করেছে ওনারাই কাজ করে যান নাই আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের বংশধর যারাই ছিলেন হজরত আলী এমাম হুসাইন এমাম হাসান এরকম জাফর এরকম ভাবে জাইনুল আবিদিন আমরা প্রত্যেকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের জন্য দোয়া করি তাই বলে এরা শিয়াদের ইমাম না এরা কানা এরা আমাদের ইমাম এদেরকে আমরা শ্রদ্ধা করি শিয়ারা এদের নামে যে হাদিসগুলো তৈরি করেছে ভুয়া হাদিস যার মাধ্যমে তারা এই লোকদের নাম বিক্রি করে সাহাবায়ক রামদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় আমরা সেজন্যদের বিরুদ্ধে কথা বলছি শিয়া এরকম ভাবে আরেকটা আছে কেতমান মানে তারা দিন সম্পর্কে কিছু জিনিসকে গোপন করা এদের দিনের একটা অংশ গান বাজনা এদের একটা অংশ এই জন্য দেখবেন এদেশেও শিয়াদের আকিদায় বিশ্বাসী যে পীরেরা আছে এরাও একই বিশ্বাস করে কবর মাজার গান বাজনা এগুলো এদের মূল কাজ এখানে এক পীরের বই আছে একটা এটার নাম কি সুন্দর নাম সিররে হক জামে নূর সিররে হক ওই ভেদে মারেফাত বাংলায় ভেদে মারেফাতি হয় সেররে হক হকের ভেদ সের মানে গোপন রহস্য আর জামে নূর মানে সমস্ত নূরের যারা ঐক্য একত্র করা হয়েছে এই বইয়ের মধ্যে লিখেছে যে মানুষ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তার তো এবাদত তো লাগেই না বরং এবাদত করলে কুফুরি হবে লিখেছে এখানে এটার নাম ওই যে বললাম বইয়ের নাম এই বইয়ের তেত্রিশ নম্বর বিষয় লিখেছে মাকামে তৌহিদ মানে আল্লাহর সাথে মিশে যাওয়া এই পর্যায়ে গেলে পরে বন্দেগি করা কুফুরি বন্দেগি করা এরপরে আরবি লাগাইছে আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ বইয়ের থেকে উদ্ধৃতি দিয়েছে জানি না সত্য মিথ্যা যদি দিয়ে থাকে তো ওনার নামে মিথ্যা বই লিখেছে এ প্রসঙ্গে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বড় পীর সাহেব বলেছেন মান আর আরবিদের লেখলো তারপর উচ্চারণ লাগছে বাংলায় তারপর লিখেছে যে ব্যক্তি মাকামে তাওহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবারতের ইচ্ছা করেছে সেই কাফের এরপরে লিখেছে এর নাম হল সুর ঈশ্বরের পীর সুরের ঈশ্বর সুর ঈশ্বর মানে কি মানে গান বাজনা পছন্দ করতেন এগুলো আছে এখানে বইতে এই বইয়ের মধ্যে সে গান বাজনা সাবেত করেছে আর এ কারণেই এই মাজারপন্থীরা গান গায় শিয়ারা গান গায় এরপরে যেটা হয়েছে এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এখন তো নাচ গানের কোনো আর কিনে বালাই নেই এটার উপরে দলিল তারা দেয় ওই সমস্ত হাদিস দিয়ে আল্লাহ রসুলের সামনে হয়তো ঈদের দিনে কোনো বাচ্চারা গান গেয়েছে কবিতা আবৃত্তি করেছে এতে গান পাওয়া গেল ঈদের দিনে বা বিয়ের সময়ে আল্লাহর রাসুল সাল আলাই ওসাল্লাম বেশি কঠোরতা করতেন না কেউ কবিতা গাইল যেখানে বড় মেয়ে লোক না থাকবে কোন রকম বাদ্যযন্ত্র না থাকবে এসব জায়গায় গান গাওয়ার অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন বা গাইছে কেন নিশ্চিত করেন নাই তো তারপরও দেখা গেছে আদিসে বলা আছে ওমর এবনে খত্তাব রাজি আল্লাহ তালানহু যখন আসলেন দুইটা মেয়ে গান গাচ্ছিল আল্লাহ নবীর পাশাপাশি বাচ্চারা জারিয়া তানে জোয়াইরিয়া ছোট্ট মেয়ে আল্লাহ নবীর কাছে যখন অমর আসলো দৌড় দিল ওরা আল্লাহ রসুল বললেন কি অমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সে রাস্তা দিয়ে অন্যদিকে পালাই যায় তাহলে এই যে গান গাওয়া শয়তান বলেন কিন্তু আল্লাহ রসুল বলেছেন শয়তান পালায় তাহলে শয়তান গান গাওয়া শয়তানের কাজ তাহলে এই কথা উনি বলতেন না আল্লাহ রাসুল সাল্লাম সাবধান করেছেন এই গান বাজনা ঢুকতে ঢুকতে এখন আজকে যেন কি বছরের শেষ দিন কোরআনুল করিমে স্পষ্টভাবে কিছু লোকদের পরিচয় দিয়েছেন অমিনান্নাস আমি শেয়ার দিয়ে শুরু করেছিলাম এই শিয়াদের বক্তব্য আমাদের সুফি শব্দের বক্তব্য এরপরে আমাদের এই যে কালচারাল যারা আছে থার্টি ফার্স্ট নাইন নাইট যারা পালন করবেন এখন থেকে যারা প্রশ্ন নিচ্ছেন এদের সবাই একই কারবার এরা নাচানাচি করে গান গায় আর এদের সাথে ওরাও থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এই গান বাজনা আপনা উলঙ্গবনা এগুলার বিরুদ্ধে কঠোরভাবে নিষেধ করেছেন হাদিসে বলা আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ইন্নাল্লাহ বাসানি রাহমাতুল আলামিন আল্লাহ তালা আমাকে রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন অহুদাল্লিল আলামিন হেদায়তের জন্য বিশ্ববাসে হেদায়তের প্রতীক করে পাঠিয়েছেন ও আমার আনি রব্বি আমাকে আমার রব হুকুম করেছেন বে মাহকিল মাহাজেফ ওয়াল মাজামির বাদ্যযন্ত্র এবং বাঁশি এগুলো ভাঙ্গার জন্য ওয়ালাউসান মূর্তি ভাঙ্গার জন্য ওয়াসুলবে এবং শলিপ আপনার যে ক্রুশ ভাঙ্গার জন্য ও আমরিল জাহিলিয়া এবং জাহিলিয়াতের যত কাজ আছে এগুলোকে রহিত করার জন্য এরকম ভাবে লম্বা হাদিস এটা হাদিসটা আছে আখরাজ তয়ালিসি সাফা নাম্বার একশো চুয়ান্ন এরপরে হাদিস নাম্বার এক হাজার একশো চৌত্রিশ মুস্তাদে আহমদের পাঁচ নাম্বার খন্ডের দুইশো আটষট্টি নাম্বার হাদিস দুইশো আটষট্টি নম্বর হাদিস তবরানিতে অষ্টম খণ্ডের একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় হাদিস নাম্বার সাত হাজার আটশো তিন হাই সমিতি আছে হাদিসটা এরকম বহু কিতাবের হাদিস আল্লাহ রসুল সাল্লাম আরো এরশাদ করে আরাক হাদিসে আল্লাহ রসুল আসলাম বলেছেন ইন্না আব্বালা মা ইয়াজহাবু মিন হাদা দ্বীন আল আমানা এই উম্মতের মধ্য থেকে প্রথম যে জিনিসটা উঠে যাবে তা হলো আল আমানা কি উঠে যাবে আমানতদারি উঠে যাবে মা এবং শেষ পর্যন্ত যা থাকবে তা সালাদ থাকবে এমন কিছু লোকেও সালাদ পড়বে যাদের মধ্যে কোনো ইমান তার নাই জিনা রাসূলা আর যখনই কোনো জাতির মধ্যে জেনা ব্যবচার ছড়িয়ে যায় তখন তাদের তারা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় ওয়ালা জহারাত ফিহিমুল মাআজিফ গিনা আর যখনই কোনো জাতির মধ্যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা ব্যাপক আকারে ধারণ করে ইল্লা সুম্মত কুলুবহুম তাদের অন্তর বধির হয়ে যায় এবং তারা কোরআন হাদিসকে বুঝে না তারা বেদিন হয়ে যায় তারা যা ইচ্ছে তাই করতে পারে আমরাও দেখি হাদিস পরিষ্কার আছে এই গান বাজনা লিপ্ত হয়ে এদের অন্তর মরে গেছে এরা বদির হয়ে গেছে এখন তারা কেউ বানর হয় কেউ শিয়াল হয় কেউ বাঘের মুখোশ পরে পহেলা বৈশাখ আছে দেখেন নাই ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত কেউ বাঘের মুখোশ পরে কেউ হরিণের মুখোশ পরে কেউ চিতাবাঘের কেউ বল্লুকের উটের এইসব পালন করে কি বুঝতে চাচ্ছে তার মানে এরা বুঝাতে চায় জাতি সাবধান আমরা লেখাপড়া করে তোমাদের সামনে বাঘ ভল্লুক চিতা উল্লু ভল্লু হয়ে আসতেছি তোমাদের সাড়ে বারোটা বাজাবার জন্য এটাই বুঝাচ্ছে এরা আজকে জান না এই লোকগুলো রাত্রে কি নাচানাচি করে এগুলো যে মানুষ মানুষের মধ্যেই পড়বে না আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ করেছেন কিসের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে আকলের ভিত্তিতে এদের আকল শেষ হয়ে যায় মদ খাইয়া মানুষ কি শ্রেষ্ঠ হয় করা আছে কার কার্রাম না বানি আদম আমি বনে আদমকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ মানে কোষণ দিক দিয়ে শ্রেষ্ঠ মানে কি শরীর বড়সা দিক দিয়ে হাতির শরীর অনেক বড় ফেরস্ত মানে দৌড়াইতে বেশি পারে সেজন্য তাহলে চিতাবাঘ দৌড়ায় ঘন্টায় একশো কিলোমিটার দৌড়ের দিক দিয়ে যদি শ্রেষ্ঠ হয় তাহলে চিতাবাঘ ফার্স্ট হওয়া দরকার ছিল এরকম যদি সাঁতারের কারণে হয় তাহলে মাছ সাঁতরায় বেশি মাছের ফার্স্ট হওয়া দরকার শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল এরকম যদি বলেন উড়ালের দিক দিয়ে পাখি উঠতে পারে বেশি তাহলে উঠতে পারে মানুষ উঠতেই পারে না তাহলে পাখির শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল না এই সব কারণে আল্লাহ সুবাহ মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেন নাই বরং মানুষকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ জাতি আখ্যায়িত করেছেন তাকে জ্ঞান দান করেছেন কি দান করেছেন জ্ঞান দান করেছেন এই জ্ঞান হেফাজত করা ফরজ জ্ঞান হেফাজত করা কি এই জন্য মদ খাওয়া হারাম কারণ জ্ঞান হেফাজত করতে হবে যারা মদ খেয়ে তা আবার উলঙ্গ বনা বেহায় করা না আছে এরা কি মানুষের মধ্যে থাকবে যদি এই জ্ঞান না থাকতো তাহলে মানুষের মধ্যে আর চিতার মধ্যে কোনো পার্থক্য না চিতাই ফার্স্ট হতো মানুষকে আল্লাহ তারা জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে এবারে মানুষ কি করলো ট্রেন তৈরি করলো বাস তৈরি করলো জাপান এমন ট্রেন তৈরি করেছে ঘন্টায় তিনশো মাইল পর্যন্ত দৌড়ায় মানুষ এবারে চিতাবাঘকে পিছনে ফেলে দিল শিয়ালকে পিছনে ফেলে দিয়েছে চিতাকে পিছনে ফেলে দিয়েছে হরিণকে পিছনে ফেলে দিয়েছে মানুষকে আল্লাহ রব্বুল আলমী জ্ঞান দান করেছেন এর মাধ্যমে মানুষ সাবমেরিন তৈরি করেছে পানি জাহাজ তৈরি করেছে এবারে তারা তিন মাস পর্যন্ত পিছনে ফেলে আগে চলে যাচ্ছে মানুষকে আল্লাহ রব্বুল আলমী জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে উড়োজাহাজ তৈরি করে প্লেন তৈরি করে রকেট তৈরি করে তারা এমন জোরে উড়াল দেয় বাস পাখি বা অন্যান্য যত উড়ন্ত পাখি আছে সমস্ত পাখি উড়ে যতক্ষণ ইন্ডিয়া যায় ততক্ষণে তারা সৌদি আরবে পৌঁছে যায় বোঝা গেল আল্লাহ রাব্বুল আলম মানুষকে শ্রেষ্ঠত্ব করেছেন কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মানুষের বংশ হেফাজত করা সেজন্য জেনাবা বিচার হারাম করেছেন কি জন্য বংশ হেফাজত করা জ্ঞান হেফাজত করা জরুরি আল্লাহ সুবাহ ফরজ করে দিয়েছেন সেজন্য মদ হারাম করেছেন জেনা হারাম করেছেন কিন্তু এই লোকগুলো করবে কি এ লোকগুলো আনন্দ ফুর্তির নামে এগুলো করে আল্লাহ সুবাহ তারা এদের চরিত্রকে তুলে ধরেছেন কোরআনুল করিমের সুরায় বাকারা দুশো চার নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন অমিনান্না সিমাইয়ু জীবিকা কৌলুহু ফিল হায়াত দুনিয়া মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের কথা দুনিয়ার জীবনে তাদের কথা তোমাকে খুবই আনন্দিত করবে চমক লাগাবে খুব মজাদার কথা ভালো কথা বলছে অয়ু শহীদুল্লাহ আলামা ফিকলবিহি এবং তারা আল্লাহকে সাক্ষী রাখবে আমার অন্তরটা চিরে দেখায় আমার অন্তরে কি আছে আমি পাকা মমিন এই নামাজ না পড়লে কি বিমান ঠিক আছে পারলে আমি দেলটা চিরে দেখাইতে পারি আল্লাহ তারা বলছেন আলা এবং তারা আল্লাহকে সাক্ষী রাখে তাদের অন্তরে যা আছে তার উপরে যে অন্তরটা আমার ঠিক আছে আল্লাহ তারা বলছে রহুয়া আলাদুল খেসম এটা বড় মারাত্মক ঝগড়াটে এটা ঝগড়াটে লোক আলাদুল খেসম বড় ঝগড়াটে বড় বেহুদা লোক পেস লাগাবার লোক ওয়াইদাত এই লোকগুলোর কাজ ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদে ওয়াইদা তাওয়াল্লা যখন তারা ফিরে যায় যখন এখান থেকে চলে গেল সাহাফিল আরদে তারা জমিনে কাজ করে চেষ্টা করে লিউফসিরা ফিহা জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য ফাসাদ বলতে শিরিক ছড়ায় বেদাত ছড়ায় ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসলা এবং তারা হার্স এবং নসল খ্যাত এবং ফসল নষ্ট করে খ্যাত এবং নসল মানে বংশ এইখানে খ্যাত বলতে মুফাসিন লিখেছেন এই খ্যাত বলতে মানুষ প্রজননের ক্ষেত মানুষের ক্ষেতকে তারা নষ্ট করে দেয় স্বামীর খবর থাকে না স্ত্রীর খবর থাকে না তারা আনন্দ করার জন্য স্বামী এক কেরাবে স্ত্রী এক কেরাবে যায় অন্যাসল এবং মানুষের বংশ নষ্ট করে হারাম জাদা তৈরি করে কোরআন যা বলেছে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাত্রে দেখবেন যে মেয়েরা চলে গেছে ছেলেদের সাথে কোনো বিয়ে নাই খবর নাই নাচানাচি করবে জেনাবে বিচারিত হবে এই যে কাজগুলো করছে এগুলোকে মুসলমানদের কাজ না হায়ওয়ানের কাজ হায় হায়ানো ফেল করেছে এই জন্য আমি অনুরোধ করব যাদের মেয়ে আছে যাদের স্ত্রী আছে যাদের এই অভ্যাসগুলো আছে মেহরবানি করে তাদেরকে ব্রেক লাগান এদেরকে ঘরে রাখেন আল্লাহ রব্বুল আলমিন আপনার করে রহমত করবে আর আপনি যদি নামাজ পড়েন অথবা কেউ দেখেন যে মাসা খুব ভালো লোক তার স্ত্রীকে ছেড়ে দিল মেয়েকে ছেড়ে দিল কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবাহান হুয়া তারা বলছেন যে এরা সেই আলাদুল খেসম এরাই হচ্ছে সেই ঝগড়াটে লোক যারা ইসলামের কথা পছন্দ করে না যারা ইসলামদেরকে মুসলমানদেরকে গালিগালাজ করে ডক্টর ইকবাল এর জন্য বলেছেন तहजीब उनको तहजीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया এই মুসলমান জাতি যাদের স্বতন্ত্র সংস্কৃতি আছে স্বতন্ত্র কাজ আছে আল্লাহর নবী যখন মদিনায় গেলেন দেখলেন লোকেরা দুই দিন আনন্দ ফুর্তি করে বলেন তোমরা কি করছো এগুলো বলে আমরা এই দুই দিন জাহিরি যুগ থেকে আনন্দ ভর্তি করে এসেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদ আবদালা কুমুল্লাহ হবে খৈরিম হুমা আল্লাহ তারা দুইটা দিন দিয়েছেন বিয়মাইনে এর চেয়ে ভালো দুইটা দিন দিয়েছেন সেই দিন আনন্দ করো সে হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা আজকে সে ঈদ উল ফিতর ঈদ উল আজহা এগুলো তো বাদ এখন তার জায়গা দখল করেছে পয়লা বৈশাখের পান্তা ভাত আর থার্টি ফার্স্ট নাইট এই যে কাজগুলো এগুলো মুসলমানদের কাজ নাই ইহুদি খ্রিস্টানদের কাজ এ এহুদি খ্রিস্টানরা এগুলো এত করে না যেগুলো এখানে করা হচ্ছে এজন্য সবাইকে এই মনকারাতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আল্লাহ সুবাহান তারা আমাদেরকে এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন এবং শিয়াদের বিষয় নিয়ে আলোচনা হলো শিয়াদের আকিদা এবং ওদের খপ্পর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আসল্লাহ তাল আলা নবীন মোহাম্মদ আলা আলী মাইন